ওরে পরকালের কথা সরিয়া পরকালের কথা সরিয়া ঢাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ওরে পরকালের কথা সরিয়া পরকালের কথা সরিয়া ঢাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া দুদিনের তরে সুখের স্বপন ও পারে আছে যে অনন্ত জীবন দুদিনের তরে সুখের স্বপন ও পারে আছে যে অনন্ত জীবন এই দুনিয়ার মায়ায় পড়ে এই দুনিয়ার মায়ায় পড়ে চাইও না তা ভুলিয়া তাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ওরে পরকালের কথা সরিয়া পরকালের কথা সরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া জীবনের খেলা ঘর ভাঙবে যাবে শূন্য দেহ খাঁচা পড়ে রবে জীবনের খেলা ঘর ভাঙবে যাবে শূন্য দেহ খাঁচা পড়ে রবে আর তো কেহ তো মায়াবা আর তো কেহ তো মায়াবা নেবে না করিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ওরে পরকালের কথা সরিয়া পরকালের কথা সরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া রহমতের এই দরিয়ায় দৌড়ে সাঁতার নবজীবন ফিরে পাবে আবার রহমতের এই দরিয়ায় দৌড়ে সাঁতার নবজীবন ফিরে পাবে আবার সুন্দর হবে তোমার সবই সুন্দর হবে তোমার সবই কোনা যাবে ঝরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ওরে পরকালের কথা সরিয়া পরকালের কথা সরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ওরে পরকালের কথা সরিয়া পরকালের কথা সরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া ডাকো তারে প্রাণ ভরিয়া